নারী নেতৃত্ব তথা তাগতি শক্তির সহযোগী ইসলামের লেবাসধারী গোষ্ঠীর অপতৎপরতা সম্পর্কে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত হয়েছে এ গানটি আরা কোন ইয়ারা কোন বাদত ফসজি মুখোশ পাড়া আলে মালে নবীর সুনত ধ্বংস জরের মুখোশ পাড়া আলে মালে নবীর সুনদ ধ্বংসগরের নারীর আচল তলে নারীর আচল তলে আরা হুঞ্জালা তাসি আরা হুন দেশ তাসি আরা হুন যোগ তাসি আরা হুন পাদত ভৈজি আরা হুন যোগ তাসি আরা হুন পাদত ভৈজি চুক্তি নামা গরি তারা কোনো বদন পাইল চুক্তি নামা গরি তারা কোনো বদন পাইল আপার পাদে পড়ে ওরা আপার পাদে পড়ে ওরা মেরি যদ কেড়ে নিল আরা কোন জালা তাসি আরা কোন দেশ তাসি আরা হুন জগতাসি ইয়ারা কোন বাদত বুঝি নারীর সাথে মিলে যারা গড়ের আন্দোলন নারীর সাথে মিলে যারা গড়ের আন্দোলন এই জগত আর ওই জগতে এই জগত আর ওই জগতে শান্তি না পাইব তারা শান্তি না পাইব তারা শান্তি না পাইব তারা শান্তি না পাইব আরা হুন জালা তাসি আরা হুন দেশ তাসি আরা হুন তাসি আরা হুন পাদ বলছি জুট ফুট বালে তারা নারীর তালে বরিয়ারা জুট ফুট বালে তারা নারীর তালে বরিয়ারা শান্তি পাই গই আরা শান্তি পাই গই আরা শান্তি পাই গই আরা শান্তি পাই গই আরা হুঞ্জগতাশী আরা কোন পাদত বলছি আরা কোন জগতায় আরা কোন পাদত বলছি আর দেশের মানুষ আলারে কই যাইতে আয় আর দেশের মানুষ আলারে কই যাইতে আয় হকের পাতে নো আইলে হকের পাতে নো আইলে গমের আশানাই আরা কোন জগতাই জগতাইছি আরা কোন পাদত বইছি আরা কোন জগতাই জগতাইছি আরা কোন পাদত মুখ সে পারালে মা বিপদ ধ্বংসাগরের নারীর আচল তালে নারীর আচল তালে আরা হুঞ্জালা তাসি আরা হুন্দেশ তাসি আরা হুঞ্জগ তাসি আরা হুন পাদত বলছি আরা হুঞ্জালা তাসি সিয়ারা কোন দেশ তাই সিয়ারা কোন জগতাই সিয়ারা কোন বাদত বইজিয়ারা কোন জগতাই সিয়ারা কোন বাদত বইজি